যেটা মক্কা মদিনা থেকে প্রকাশিত বৈরুত থেকে আরব দেশ থেকে প্রকাশিত মিশর থেকে প্রকাশিত সেটার মধ্যে এই হাদিস নাই লন্ডন একটা আছে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন এটা নবিসাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ালমা খালাক আল্লাহ আল কালাম কলম বানাইছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর যেটা আমাদের দেশে প্রচলিত আবুআলমা খালাকাল্লাহ নৌরি এটা জাল হাদিসের আওতায় পড়ে না জাল হাদিস হতে হলেও কিন্তু কিছু নিয়ম কানুন লাগে তো এটা দুনিয়ার কোন হাদিসের গ্রন্থেই নেই যদি কেউ আপনাদেরকে বলে জিজ্ঞাসা করবে ভাই এটা হাদিসের কোন কিতাবে আছে ওই কিতাবটার নাম বলে সেটা যে কোনো কিতাব হোক আর হাদিসের মধ্যে এই শব্দে নাই অন্য শব্দে আছে মানে অন্য শব্দটা হলো আব্বালুমা খালাকাল্লাহ নৌরা নাবিকা মিন নৌরিহি এই বাক্যটাকে ইবনুল আরবি সর্বপ্রথম লিখছেন সেই ছয়শ হিজড়ির পরে আসে লেখার পরে উনি বলছে এটা মোসান্নাফে আব্দুর রাজাকের হাদিস মোসান্নাফে আব্দুর রাজাকের আগা গোড়া খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই তারপরে অনেকে মনে করলেন যে মনে হয় আব্দুর রাজাক সাহেবের অন্য কোনো বইতে আছে তখন এই মহাদ্দেশ আব্দুর রাজাক রাহমাহুল্লার যত বই আছে সবগুলো খোঁজা হয়েছে কোনো বইতে পাওয়া যায় নাই বর্তমানে একটা লন্ডন থেকে মোসান্নাফে আব্দুর রাজাক বাইরেছে ওই বইতে আছে একদিন টিভিতে দেখলাম যে একজন আলোচক লন্ডন থেকে সেই মোসান্নাফে আব্দুর রাজাক নিয়ে আসছেন তিনি দেখাইতেছেন যে দেখেন বৈরুত থেকে ছাপানো যে মোসান্নাফে আব্দুর রাজাক সেখানে এই হাদিস নাই কয় ওহাবিরা ইচ্ছা করে এটা বাদ দিয়ে দিছে আর লন্ডন থেকে ছাপানো এটার মধ্যে দেখেন এটার মধ্যে আছে তাহলে ওই আমার একটু কথা বেশি বলতে হয় আচ্ছা। আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ নাম শুনছেন না ওনাকে Abdul Malik ibn Marwan city পাঠাইছে আবার মক্কা থেকে আবদুল্লাহ বিন জোবাইরও সিটি পাঠাইছেন দুইটা সিটি এসছে দোনোটা সিটিতে বলছে যে আমরা একটু আপনার সাথে মশাবারা করতে চাই তাদের দুজনের মধ্যে একটু গন্ডগোল চলতেছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান আর আবদুল্লাহ বিন জুবাইর দুইজনে আবদুল্লাহ বিন ওমরের কাছে চিঠি পাঠাইছে পাঠাই বলছে যে আমরা একটু আপনার সাথে মোশাওয়ারা করতে চাই তা আবদুল্লাহ বিন ওমর দুইজনের কাছে দুইটা চিঠি পাঠায় জবাব দিচ্ছেন জবাবের মধ্যে বলছেন যদি তোমরা মোশাওয়ারাই করতে চাও তো মদিনে আসো রাসুলের শহরে আসো আমি মোশাওয়ারা করার জন্য কুফায়ও যাব না মক্কায়ও যাব না যদি মোশাওয়ারা করার ইচ্ছা থাকে বালাদের রাসুলে আসো রাসুলের শহরে আসো তাহলে মিটিং হবে কোন জায়গায় মদিনায় কুতুবদের মিটিং কোন জায়গায় যদি কুতুবের মিটিং হইতে হয় তো মদিনা হইব কুতুবের মিটিং আফ্রিকা জঙ্গলে যাইব কেন কি বলেন যদি কুতুবেরা মিটিং করে মিটিং হইব কোথায় মদিনায় আবদুল্লাহ বিন নম্বর বলছেন যে যদি দিনই বিষয়ে মশারা হইতে হয় মিটিং হইতে হয় মদিনায় আমি অন্য কোথাও যাই মিটিং করব না সাহাবাহিকের আমার আদর্শ ছিল যে মিটিং হলে মদিনায় আর আমাদের বাঙালির আদর্শ হয়েছে আফ্রিকা জঙ্গলে মিটিং এখন আমি যেটা বলতেছিলাম যেটা মক্কা মদিনা থেকে প্রকাশিত বৈরুত থেকে আরব দেশ থেকে প্রকাশিত মিশর থেকে প্রকাশিত সেটার মধ্যে এই হাদিস নাই লন্ডন লন্ডনেরটাই আছে তাহলে এবারে বুঝেন তাহলে লন্ডনেরটা থাকবে কেন থাকলে তো এটাতে থাকবো মক্কা মদিনারটা নাই লন্ডনেরটাই আছে তাহলে ওই কুতুবের মিটিংও চলে গেছে আফ্রিকা আর এটা আরো একটু দূরে চলে গেছে লন্ডন পর্যন্ত চলে গেছে